মাসে রমজানের পবিত্রতার আলোচনা তো হবেই আলহামদুলিল্লাহ জাকাতের আলোচনা এই জন্য হয়েছিল যে আমাদের দেশের লোকেরা সাধারণত সত্তর গুণ সবের আশায় রমজান শরীফে জাকাত দিয়ে থাকে আমি বলেছিলাম শত্রুগুণ সব তো ঠিক আছে কিন্তু সেই সাথে আমাদের এতটুক জানা থাকতে হবে যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়ে কোন প্রতিষ্ঠান অচল অবস্থা সৃষ্টি হয় তখন একজন জাকাতদাতার জন্য এই কথা বলে জাকাত দেওয়া থেকে বিরত থাকা যে এখন দিলে তো সত্তর গুণ পাওয়া যাবে না এই জন্য আপনাদের মাদ্রাসা যতই অসল হোক আমার কিছু করার নেই আমি তো সত্তর গুণের আশায় রমজান শরীফে দিব এটা হল মূর্খতার কথা দিন সম্পর্কে অজ্ঞতার কথা রমজানে শত্রুগুণ হবে ঠিক আছে কিন্তু বিপদ উদ্ধার করলে এটা কতগুণ হবে এটা আল্লাহ বেহতের জানেন এটা সত্তর গুণ থেকে অনেক বেশি হবে এটা কোন ব্যক্তির কোন দিনী প্রতিষ্ঠানের সমস্যা দূর করা এটা আল্লাহ তাল্লাহ কাছে অনেক বেশি ফজিলাত রাখে আবদুল্লাহ আব্বাস তো এতেকাপ ভেঙে চলে গেলেন একটা লোকের পক্ষে সুপারিশ করার জন্য তো সেই লোক বলল হুজুর আপনি তো এতে কেবে আছেন কেমনে যাবেন আমার জন্য সুপারিশ করতে চান আমাকে একটু সুযোগ দেওয়া হোক কিন্তু আপনি তো এতে কাবে তখন উনি এই কথাই বলেছিলেন একজন মুসলমানের জরুরত পড়া করা এটা এতেকাপ থেকে অনেক অনেক বেশি আল্লাহর কাছে গুরুত্ব রাখতে কাজে এতেকাপ আমি কাজা করতে পারবো আবার দশ দিন এতেকাপ করব কিন্তু এই মুহূর্তে তোমার এই বিপদ মুক্তি আমার সুপারিশ দ্বারা হইতে পারে এই জন্য আমি সেটাকে প্রাধান্য দিলাম আল্লাহর কাছে বেশি সবাব পাওয়ার জন্য তিনি এতেকাপ বাদ দিলেন তা মানুষের প্রেশানি দূর করার জন্য আর এক হাদিসে আসছে তোমরা যদি কোনো ভাইয়ের ছোট একটা প্রেশানি দূর করে দাও তার পক্ষে সুপারিশ করে তার পক্ষে চেষ্টা করে যে কোনো ভাবে একটা ছোট পরেশানি দূর করে দাও তোমার ভাইয়ের তা আল্লাহ রব্বুল আলমিন হাসানের ময়দানে তোমার সত্তরটা বড় বড় পরেশানি হাল করে দিবেন সমাধান করে দিবেন তাহলে বুঝেন জরুরাতের সময় সাহায্য করা এটা আল্লাহর কাছে অনেক বড় জিনিস রমজানের সত্তর গুণ ঠিকই আছে কিন্তু যখন আপনার সামনে কোনো ঠেকা আসবে দিনের কাজের মধ্যে জরুরত পড়ে গেছে কোন ব্যক্তি চিকিৎসা হইতেছে না একটা মসজিদের কাজ বন্ধ হয়ে আছে কত রকম হইতে পারে তখন আপনার আমার কর্তব্য হবে যে ওইটাকে প্রাধান্য দেওয়া ওইটাকে প্রাধান্য দিলে আল্লাহ তালা রমজানের শত্রুগুণ থেকে আপনার স্বভাব কয়েক সত্তর গুণ বাড়াই দিবেন আল্লাহ চান তার দিনের কাজ চলতে থাকুক মানুষের হায়াত কি জন্য আমাদের হায়াত আমাদের জান আমাদের মাল আমাদের ইজ্জত আমাদের আওলাদ এগুলো আল্লাহর দিনের খেদবত করার জন্য এগুলো আল্লাহ দিয়েছেন দিনের খেদমত করার জন্য ইসলাম ধর্মের প্রচার প্রসারের জন্য আমি বারবার বলে থাকি যে আমাদের এই মাল ভোগ বিলাসের জন্য না আল্লাহ দিন আর নুসরত করার জন্য আল্লাহ তো ভোগের জন্য জান্নাতেই রেখে দিয়েছে মানুষের যা মনে চাইবে আল্লাহ পুরা করবে তার থেকে আরো কয়েক গুণ বেশি পুরা করবে শুধু মনের মধ্যে খেয়াল আসলেই ওই নেয়ামত সামনে চলে আসবে ফিহা মা তস্তাহি অং ولكم فيها ما تدعون তো কোরআনের এই আয়তে বলা হয়েছে মা তাস্তাহি আনফুসুকুম তোমার দিলের মধ্যে অন্তরের মধ্যে যে চাহিদা সৃষ্টি হবে ওটা আল্লাহ সামনে হাজির করে দিবে এক সেকেন্ডের মধ্যে কাজে আল্লাহর নামত ভোগ করার জন্য জায়গা তো বেস্ট এইখানে যদি আমরা ভোগ বিলাসের পিছনে পড়ি ওটা ওটার থেকে মাহরুম হব বা ওই ব্যাপারে ক্ষতিগ্রস্ত হব হয় মাহরুম হয়ে যাব অথবা উপরের স্তরের জান্নাত পাইব না এখানে ভোগ বিলাসে মত্ত হওয়ার কারণে তো যাই হোক বলতেছিলাম যে এই দুটা বিষয় গত জমায় বলা হয়েছে রমজানের পবিত্রতা জাকাতের মশলা তো ওই জাকাত প্রসঙ্গে আমি বললাম কখনো ঠেকা সামনে পড়লে তখন আমরা যেন রমজানের অপেক্ষা না করি উদ্দেশ্য স্বভাব উদ্দেশ্য সওয়াব সওয়াব আল্লাহ তারা কখনো রমজানের বাইরে রমজান থেকে বেশিও দান করে থাকেন ওটা তো স্বাভাবিক অবস্থায় কোনো সমস্যা ছিল না আপনি রমজানে দিলেন ঠিক আছে সমস্যা দেখতে পাইলেন সেখানে দিলেন না রসুলের মেহমানরা না খেয়ে থাকলো আপনি রমজানে দিবেন এখানে কোনো সব হবে কিনা আল্লাহ ভালো জানে বরং পাকড়া হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর হাবিব বলে গেছেন বিভিন্ন এলাকার থেকে কোরআন শিক্ষা করার জন্য হ্যাঁ মেহমানরা আসবে আমার মেহমানরা আসবে তালেবেলেমরা আসবে আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম তোমরা তাদের দিকে খেয়াল রেখো এই হাদিসের কারণে তালেবেলেমদেরকে মেহমান রসুল বলা হয় যারা হজ উমরা যায় তাদেরকে রহমানের মেহমান বলা হয় হজ উমরা যারা যায় এদেরকে বলা হয় জুয়ুফুর রহমান দিনই মাদ্রাসায় হাফেজ আলেম হওয়ার জন্য যারা আসে এরা জুয়ুফুর রসুল রসুলের মেহমান এক হাদিসে পাকের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পুরা উম্মতকে দায়িত্ব দিয়ে গেছেন এদের দিকে খেয়াল রেখো আমি যে কাজটা আল্লাহর পক্ষ থেকে আনছিলাম আমার ওই কাজের দায়িত্ব এরা পালন করবে আমি নবী হিসেবে যে কাজ করে গেছিলাম দাওয়াত তালিম তাস্কিয়া এরা আলেম হয়ে ওই আমার কাজগুলো করবে এটা তোমরা এদের দিকে খেয়াল রাখো এখন মানে না খেয়ে থাকলো সেই ব্যক্তি রমজানে দিবে তা আল্লাহ রসুল তাকে পাকড়াও করবেন না আমি এদের দিকে খেয়াল রাখতে বলেছিলাম সেখানে তোমার কানে খবরটা গেছিল তোমার তৌফিক ছিল আরে জাকাত দেওয়াই কি জরুরি নর্মাল টাকা থেকে দেওয়া কি না যায় অনেকে এরকম বলে হুজুর আত্মজাকাত নেই আবার এখন দিলে তো গুণা হবে এটা বলে না মানে তার ওই কথার দ্বারা এরম একটা অর্থ পয়দা হয় জাকাত আর নেই বলে তার মধ্যে ভাবটা করে ওই ভাবের অর্থ এটা এখন তো দিলে তো এটা গোনায় কবিরা তাহলে আপনাকে আমি কিছু আপনার মাদ্রাসায় দিতাম এটা একদম গলত কথা হ্যাঁ জাকাতের পরে যারা দিবেন জাকাত তো বাধ্যতামূলক দিতেই হয় যেটা বাধ্যতামূলক না ওটা আল্লাহর কাছে অনেক দাম আছে অনেক কদর আছে অনেক কদর আছে মূল্যায়ন আছে আপনি একটা চাকর রাখছেন তারা একটা কাজ দিচ্ছেন নির্দিষ্ট কাজ চাকরটা যে ডিউটি দিচ্ছেন তার এক ঘন্টা আগে এসে আপনার অন্য অন্য কাজ সব করে ফেলে বলেন না আপনি নিজেই করে ফেলে আর ডিউটি শেষ তাও যায় না স্যার আরো কি কাজ আছে আপনার কাজগুলো সেরে আমি যাব আর আর এক ঘন্টা ডিউটি করে তা আপনি যেটুক দায়িত্ব দিয়েছিলেন ওটা তো খরচ ওর উপরে বেতন কিন্তু সে নিজে আপনাকে খুশি করার জন্য আগে পরে আরো কাজ করতেছে আপনার কাছে এটা কোনো মূল্যায়ন হবে না অন্য কেউ যদি ছয় মাসে এক বছরে পারমানেন্ট হয় এ তো এক মাসে হয়ে যাবে আপনার দিল কেড়ে নেবে এই জন্য জাকাতের বাইরেও দান খরচ করতে হবে করে আল্লাহর দিন রক্ষা করতে হবে মুসলমানদের জান মাল ইজ্জত আওলাদ আল্লাহ দিন কায়েম করার জন্য বুঝতে হবে আমার সন্তান এই কাজের জন্য একে তৈরি করে আল্লাহর জমিনে ছেড়ে দিতে হবে তোমাকে তৈরি করে দিলাম এখন তুমি সারা দুনিয়ায় কোরআনের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও তিনি সন্তানকে তৈরি করে আল্লাহ দিনের খেদমতের জন্য ময়দানে ছেড়ে দেন এর জন্য সন্তান আপনার গাড়ি দিনের কাজে ব্যবহার হয় কিনা আপনার বাড়ি দিনের কাজে ব্যবহার হয় কিনা এখানে কোন বয়ানের ব্যবস্থা করেন কিনা আল্লাহ শুধু ভোগ করার জন্যই দিছে এখানে দিনের কাজ হবে না হ্যাঁ গাড়ি দিয়ে দাওয়াতের কাজ করতে হবে দিনের আরো কোনো নুসরত করতে হবে নিজের বাড়িতে দিনের আলোচনা থাকবে দিনের তালিম থাকবে তা আল্লাহরে থাকার ব্যবস্থা করছে এই নামতের সুক্রিয়া দেয় হল তো আজকের জমা তো এসব বিষয় থাকবে রমজানের পবিত্রতা সামনে আবার লাইলাতুল কদর এবং সেটা পাওয়ার জন্য এতে কাপ এটা আসতেছে জাকাতের কিছু মশলাও রয়ে গেছে এগুলো আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ রমজানের পবিত্রতা সম্পর্কে শুধু একটা ঘটনা বলব যেটা মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লিখছেন একজন হিন্দু মারা গেল তো তার পরিচিত কোন ব্যক্তি তাকে স্বপ্ন দেখতেছে যে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত নসিব করছেন এই লোকটা মুসলমান যে স্বপ্ন দেখতেছে সে মুসলমান তো তাকে জিজ্ঞাসা করল তুমি তো হিন্দু ছিলা হিন্দু তো কাফের আর কোন কাফের কোনদিন বেসতে যাবে না আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন কোন কাফের যেমন ইহুদি খ্রিস্টান হিন্দু শিয়া জৈন বৌদ্ধ ইসলামের বাইরে যাস এক কথায় এদের সম্পর্কে আল্লাহ কোরআন ফেসলা করে দিছে এরা কোনো দিন বেসতে যেতে পারবে না তো তুমি তাহলে কিভাবে গেলে তখন ওই হিন্দুটা জবাব দিল যে একটা কাজের উপরে খুশি হয়ে আল্লাহ তালা আমাকে মৃত্যুর আগে ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ দান করেছিলেন কাজেই কাফের থাকলে তো আমিও জান্নাত পাইতাম না অন্য একটা কাজে আল্লাহ খুশি হয়ে আমাকে মৃত্যুর আগে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করছিলেন কাজে আমি যে জান্নাত পাইছি এটা ইমান ইসলামের কারণে পাইছি তো এই লোকটা জিজ্ঞেস করলো ওই কাজটা কি ছিল যে কাজের কারণে আল্লাহ খুশি হয়ে তোমাকে দৌলাতে ইমান নসিব করলেন তো হিন্দুটা বলল যে এক রমজানের দিনে আমার দোকানের মধ্যে বসে আমার ছেলে কিছু খাইতেছিল এইটা দেখে আমি তাকে একটা থাপ্পড় মারছিলাম সব মুসলমানরা না খেয়ে আছে আর তুমি এখন দিনের বেলা খাইতেছো কেন ওপেন সবার সামনে তো ছেলে আমাকে বলেছিল বাবা আমরা তো মুসলমান না আমাদের তো রমজান নেই আমাদের খাইতে অসুবিধা কি তখন আমি তাকে বলেছিলাম হ্যাঁ আমাদের ধর্মে তো অসুবিধা নেই কিন্তু ইসলাম তো একটা সহি ধর্ম সেই ধর্মে রমজানের দিনের পবিত্রতা রক্ষা করার হুকুম আছে তা আমরা যদি সেটা করি তো দোষ কি এটা তো আমাদের সৃষ্টিকর্তা খুশি হইতে পারেন আমাদের ধর্মে নেই কিন্তু আর একটা সত্য ধর্মে তো আছে সেই হিসেবে যদি আমরাও রমজানের পবিত্রতা রক্ষা করি অসুবিধা কি এত তো সৃষ্টিকর্তা খুশি হইতে পারে রাজি হইতে পারে আমি এই জবাব দিছিলাম তো এটা আল্লাহ তালা পছন্দ করেছিলেন পছন্দ করার পরে আমাকে মৃত্যুর আগে স্বতঃস্ফূর্ত ভাবে কালেমা পড়ার তৌফিক দান করছিলেন কেউ আমাকে বাধ্য করে দেয় আমার নিজের দিল পরিষ্কার হয়ে গেছিল ইসলাম একমাত্র সই ধর্ম এর মধ্যেই কামিয়াবি আছে নাজাত আছে আমি পড়ে দিচ্ছিলাম আজকে ওইটার ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দান করেছে হাকিমুল উম্মদ মুজাদ্দে মিল্লাত মৌলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই এই ঘটনা লিখছে এই ঘটনার সাথে মিলান আর আমাদের জেন্দগি মিলাই দেখেন আমাদের মুসলমানেরা কয়জন হ্যাঁ রমজানের পবিত্রতা রক্ষা করতেছে বিভিন্ন দিক দিয়ে আমরা পবিত্রতা ক্ষুণ্ণ করতেছি রমজানে খাওয়া দাওয়া করা রমজানের মর্যাদা রক্ষা করা হল না রমজানে মিথ্যা কথা বলা হলো গিবত করা হলো রমজানে নিজের চেহারাকে সেই হ্যাঁ, আল্লাহর যারা মুখালেফ দুশ্মন তাদের মতো বানানো হলো এর দ্বারা তো চেহারায় খুর চালানো হয় না নবীজির কলিজায় খুর চালানো হয় সেই কাজটা যদি রমজানে করা হয় থেকে রমজানের পবিত্রতা রক্ষা করা হয় হোটেলে খাওয়া দাওয়া হইতেছে আগে তো শুনতাম পর্দা লাগায় খাইতো এখন কারা কারা নাকি পর্দা নিষেধ করতেছে আপনারা তাহাকে করেন কিছু কিছু লোক নাকি পর্দা নিষেধ করতেছে যেটা ধর্ম নিরপেক্ষ দেশ এখানে পর্দা লাগাই খাওয়া চলবে না পর্দা উঠাই খাইতে হবে কিচ্ছু মাথায় ধরল না এই লোকগুলোর কথা ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ হলে পর্দা লাগে খাইতে পারবে না ওপেন গুণা করতে হবে হোটেল যদি মুসলমান হয় ধর্ম নিরপেক্ষ তারা ব্যাখ্যা দেয় এই শব্দটা ইহুদ্দিন আবিষ্কার করছে সেটা রাজনৈতিক শব্দ উদ্দেশ্য ধর্মহীনতা ধর্মহীনতা বলতে কি বোঝায় দুনিয়াতে আছে একটাই ধর্ম ওটা না রাখা আরগুলো তো বাতিল ধর্ম থাকলে কি না থাকলে কি অন্যগুলো তো বাতিল ধর্ম থাকা না থাকা পার্থক্য কি মরা মানুষ থাকলে কি আর না থাকলে কি সহি অর্থ যেটা ধর্মহীনতা ইহুদিরা যে অর্থে এই সেকুলার শব্দকে আবিষ্কার করছে এই কথা বলে আস্তে আস্তে ইসলামের গোড়া কাটো তো আমাদের দেশের লোকেরা ওই ইহুদিদের অর্থটা করে না পিঠের চামড়া বাঁচানোর জন্য এরা ব্যাখ্যা করা হলো যে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে আর এটা তো আগেরটা আছে তুমি কি দিলা তুমি যেটা কইতেছ আগের থেকে আছে করে হিন্দুকে বাধ্য করা হয়েছে পূজা করতে পারবে না সবাই তো স্বাধীনতা ভোগ করতেছে যাই হোক একটা বেহুদা কথা বলে তারা এই ব্যাখ্যা করতেছে ধর্মীয় প্রত্যেককে প্রত্যেক ধর্ম অবলম্বীকে তাকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে আমার প্রশ্ন এই হোটেল যদি মুসলমান হয়ে থাকে তারপরও সে কথার কথা রমজানে অসুস্থ ব্যক্তিদের জন্য যাদের শরীয়তে রোজা না রাখার অধিকার আছে জায়েজ আছে তাদের জন্য সে একটু খুলে রাখছে কিছু খানা অসুস্থ ব্যক্তিদের যান বাঁচানোর জন্য তো তার ধর্মীয় স্বাধীনতা দিতে হলে সে পর্দা দিয়ে খাওয়াবে অসুস্থ ব্যক্তিকে খাওয়াবে কাফের বেদিনকে খাওয়াবে কিন্তু তার ধর্মের কথা হলো যে পর্দা দিয়ে খাওয়াবে তো আপনি যদি পর্দা দিতে মানা করেন তাহলে ওকে ধর্মীয় স্বাধীনতা কই দিলেন আপনি আপনার ধর্মীয় স্বাধীনতার অর্থ হল আপনি নাস্তিকদের সুবিধা দিলেন মুসলমানকে তার ধর্মীয় সুবিধা দিলেন না মুসলমান হোটেলম্যান চাইবে আমি যদি খাওয়াইতে হয় কোন অসুস্থ মানুষকে আমি পর্দা দিয়ে খাওয়াবো ওই অসুস্থ লোকটাকে সাহায্য করলাম আবার রোজার পবিত্রতা রক্ষা করলাম তা আপনি পর্দা লাগিয়ে দিবেন না কেন তাহলে আপনি একথা স্বীকার করতেছেন ধর্মীয় স্বাধীনতা দিবেন তা আমার ধর্মীয় স্বাধীনতা এটা এটা আমাকে দিবেন না কেন এইগুলো সব ধোকাবাজির শব্দ আসল উদ্দেশ্য ইসলামের উপর আঘাত দেখেন না কি দুঃসাহস কাফেরদের হাইকোর্টে মামলা করে দিছে যে আলেমরা চোদ্দশো বছর পর্যন্ত কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে আসছে জবাই হইল ইসাক আলাই সালাম আর আলেমরা কয়ে আসছে ইসমাইল আলাই সালাম ইব্রাহিম আলাই সালাম নাকি ইসাক আলাই সালামকে জবাই করছিল মিনা ময়দানে এটা নাকি সহি আর ওই হিন্দু কইতেছে হ্যাঁ হিন্দু এটা কইতেছে যে ইসহাককে জবাই করছে এটা ঠিক আর মুসলমান আলেমরা কইতেছে ইসমাইলকে জবাই করছে ইসমাইল মক্কা শরীফ আসলো থেকে জবাই তো মিনায় হয়েছে জবাইটা কোথায় হয়েছিল মিনা তো আরো অনেক বছর আগে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ হ্যাঁ বিবি হাজেরাকে আর ইসমাইলকে রেখে গেছে বাইতুল্লাহর যেখানে বাইতুল্লাহ এখন আছে এর পাশে কাকে গেছে ইসমাইল আর হাজেরা আর তার থেকে তিন মাইল দূরে হলো মিনা সেখানে নিচে জবাই করতে যখন দেখে গেছে তখন তো ইসহাকের জন্ম হয়নি একমাত্র ছেলে আর ওনার ইসহাকের মায়ের নাম হল সারা বিবি তাকে তো রাখছেন সিরিয়া আরবি দলে সুরিয়া বাংলাতে দলে সিরিয়া সেখানে রাখছে ওনার জন্ম আরো অনেক পরে হয়েছে এক তো জন্ম হয়েছে পরে আবার তিনি রয়েছেন সিরিয়া তাহলে এনাকে জবাই করলো কিভাবে ইসাককে কেমনে জবাই করলো ইহুদিরা এই দাবিটা করে যেহেতু ইহুদিরা ওই ইসাকের খানদানের লোক ইহুদিরা ইসাক আলাইসাল্লামের খানদানের লোক ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এই ইসাক আলাইসাল্লামের খানদানের লোক কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহাম ইনি একমাত্র ইসমাইলের খানদানের নবী এই সিঁড়ি অফ ছিল এই সিঁড়িতে আসছে কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ ওনাকে ওনার মাকে দিয়ে এই মক্কা শহর তৈরি করছেন মক্কাতে কোনো শহর ছিল না মক্কা শহর তৈরি হয়েছে ইসমাইল আর তার মাকে দিয়ে এই জমজম কুয়া দেওয়া হয়েছে ইসমাইল আর তার মায়ের জন্য আল্লাহ দিচ্ছেন আর এখানে কুয়া যখন হয়েছে তো দূরের থেকে একটা কবিলা তারা তো যেখানে পানি পাওয়া যায় ওইখানে বসতি গড়ে এখানে আসে ইসমাইলের মায়ের অনুমতি নিয়ে এখানে বসবাস শুরু করে কবিলায় জুরহুম এইভাবে আজকে যে মক্কা শহর দেখতেছেন এর ফাউন্ডার হজরত ইসমাইল তার মা ইব্রাহিম আলাইসালাম তো রেখে গেছেন কিছু খেজুর পানি দিয়ে চলে গেছে এখানে রয়েছে ইনারা এখানে তিন মাইল দূরে মেনাতে কোরবানি এনা রয়েছে চোদ্দশো বছর পর্যন্ত সহি ইতিহাস বলা হয়েছে এখন এই কাফেররা মনে করতেছে তাদের রামরাজ্য হয়ে গেছে এখন তারা যা বলবে তাই হবে রামরাজ্য করে ফেলছে তাদের ধারণা আমরা রামরাজ্য বানিয়ে ফেলছি কারণ ইসলামটা আমরা কন্ট্রোল করব আমাদের দয়ার উপরে ইসলাম চলবে মুসলমান তো মরে গেছে এদের তার কোনো বয়স নেই তারা ধারণা করছে মুসলমানরা সব মারা গেছে এদের মধ্যে কোনো পার্টস নেই এটা এটাও এখন আমরা কন্ট্রোল করব তাই তারা কুরবানি সংশোধন করার জন্য হাইকোর্টে মামলা করছিল এই মামলা অনেকবার চেষ্টা করছে হিন্দুরা ভারতে বিভিন্ন কোর্টে কিন্তু ভারতের কোন কোর্টে মামলা নেয় নেই কোন কোর্ট নেয় নেই ধর্মীয় ব্যাপার এটা আমাদের কোর্টের ব্যাপার না মুসলমানদের ধর্মীয় ব্যাপার তারা বুঝবে তোমাদের কি কিন্তু আমরা অধপতনে কত নিচে নামছি যদিও পরে মামলা খারেজ করছে তো নিচে কেন দেশ সরকারের ব্যর্থতা বলতে হবে নিচু কেন কি হয় চোদ্দশো বছর পর্যন্ত আলেমরা মিথ্যা বুঝে আসছে নাউজুবিল্লাহ কোন আলেম তৈরি হয়নি চোদ্দশো বছরে আব্দুল কাদের জিলানি কি করছেন খাজা মহিনুদ্দিন সৃষ্টি কি করছেন কেউ কথাটা বলতে পারে নাই সই কথাটা যেটা হিন্দু বুঝছে নাওজুবিল্লাহ জালিম বুঝেন কোথায় বসবাস করতেছে কোন অন্ধকারের মধ্যে তো আমার বলার উদ্দেশ্য হল রমজানের পবিত্রতা আমাদের দ্বারা রক্ষা পাইতেছে না অথচ একজন হিন্দু রমজানের পবিত্রতা রক্ষা করা অশিলায় আল্লাহ তাকে ইমান নসিব করল এবং আল্লাহ তাকে মাফ করে দিল আজকে আমাদের দায়িত্ব ছিল এটা রক্ষা করা আমরাই সেই পবিত্রতা ক্ষুণ্ণ করতেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সহি বুঝ দান করেন দ্বিতীয় কথা হল যে সামনে লাইলাতুল কদর বিভিন্ন হাদিস আল্লাহর হাবিব বলে দিয়ে গেছেন যে শেষের দশকে খোঁজ করো শেষের দশকের বেজড় গুলোতে খোঁজ করো বহু তাকিদ করছে কয়েকজন সাহাবি তো কসম খেয়ে বলছেন শেষের দশকও ঠিক আছে বেজরও ঠিক আছে তবে সেটা অধিকাংশ বছর সাতাশে হয়ে থাকে আল্লাহ এই মর্তবাটা সাতাশ তারিখকে দান করেন অর্থাৎ ছাব্বিশ রোজার দিনগত রাত্রে যে ওই রাত তো কতক সাহাবি কসম খেয়ে কথা বলার কারণে অন্যরা প্রশ্ন করল যে আপনারা কসম খাইতেছেন আবদুল্লাহ সৌদ আরো অন্যান্য সাহাবি তো কসম খাইতেছে না তাহলে আমরা কি বুঝবো তো এনারা জবাব দিচ্ছেন যে খোদার কসম ওনারাও জানেন যে সাতাইশে হয় কিন্তু কসম এই জন্য খাইতেছে না তখন তোমরা ওই একটা রাত্রে ইবাদত করবা বাকি রাতগুলো ছেড়ে দেবা এই ভয়ে ওনারা এই কথাটা এত ক্লিয়ার বলতেছেন না এই জন্য ম্যাক্সিমাম বছর এটা সাতাইশে হয় কখনো এটা হয়তো এদিক ওদিক আল্লাহ তালা দান করেন তবে শেষের দশকের বাইরে হয় না শেষের দশকের ভিতরেই থাকে তার এক রাত এবাদত এক রাত মানে ফুল দোকান নেই যতক্ষণ আপনি ঘুমে কাতর না হন প্রবল ঘুম না আসে এই পর্যন্ত এই পর্যন্ত ইবাদত করতে হবে ঘুম প্রবল হয়ে গেলে ঘুমায় যাওয়া শরিয়াতের নির্দেশ আবার উঠতে চেষ্টা করে এইভাবে যারা লাইলাতুল কদর পালন করবে আল্লাহ তালা তাদেরকে খাইরুমিন আলফে সাহার হাজার মাস হাজার মাস ইবাদত করার থেকেও বেশি সাবধান করবে এই রজনীর এত ফজিলাত এই জন্য যে এই লাইলাতুল কদরে আল্লাহ তালা কোরআন লহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজেল করছিলেন এই যে কোরআনের স পাইল টাচ পাইল এই জন্যই ফজিলত তাজ পাওয়ার জন্য কাজে কোরআনের কত গুরুত্ব কোরআন সহি করা কোরআন তেলাওয়াত করা এটাও বুঝতে হবে তো কোরআনের কারণে লাইলাতুল কদর লাইলাতুল কদরের কারণে গোটা রমজানের ফজিলাত এগারো মাসের উপরে বৃদ্ধি পেয়েছে কিন্তু সবকিছুর গোড়া কোথায় কেন্দ্রবিন্দু কোনটা কোরআন মুসলমান যতদিন কোরআন ধরে রাখছিল তো বিশ্বের উপরে নেতৃত্ব দিয়েছিল যেদিন থেকে কোরআন ছেড়ে দিয়েছে সেদিন থেকে তাদের গোলামের দিন শুরু হয়েছে কাফেরদের গোলামি কাফেরদের গোলামি শুরু হয়ে গেছে দুইশো বছর আমরা ইংরেজদের গোলামি করছি এবং সে গোলামের সিল আমাদের উপরে এরম লাগছে যেটা আর মোশা পর না গোলামের সিল এরকম লাগা লাগছে যে সিল আর বুঝবে না কেন বললাম এখন যে আপনি আপনার ছেলেকে ব্রিটিশ কাউন্সিলে ভর্তি করতে পারেন তো কত খুশি হবেন ওটা গোলামের সিল এখন যদি লন্ডন থেকে একটা টনি বিল্লি আসে তা আপনি কি ইজ্জতের নজরে দেখবেন কত সম্মান দিবেন যে আপনাকে অন্যায়ভাবে গোলাপ গোলাম বানায় রাখলো এই গোলাম বানায় রাখার কারণে আপনি তাকে কি পরিমাণ ইজ্জত দিচ্ছেন আপনার ছেলেকে কোরআন না শিখায় ওই ওদের সিলেবাস পড়তে দিচ্ছেন কোরআন না শিখলে ক্ষতি নেই কিন্তু ওইটা না শিখলে তো দুনিয়ায় চলতে পারবে না তাদের সিলেবাস না পড়লে আপনার মনের সান্ত্বনা হইতেছে না সরকার যে কোনো সরকার কোটি কোটি টাকা ওই ব্রিটিশ সিলেবাসের বাসের জন্য বরাদ্দ করতেছে কিন্তু মুসলমানরা কোরআন শিখবে তার জন্য কয় পয়সা বাজেট করতেছে দেখান আমাকে তো এরা হ্যাঁ শাসন করে গেল গোলামও বানায় গেল এবং সিল লাগাই দিয়ে গেল তোমরা কেমন পর্যন্ত গোলাম থাকবে আমাদের আমাদের লন্ডন থেকে একটা বিল্লিও যদি আসে ওর পাও ধরে সালাম করবা লন্ডন থেকে বিমানে একটা বিল্লি যদি আসে তাও সালাম করতে হবে এই শিক্ষা দিয়ে গেছে আমরা সে শিক্ষার উপরে কায়েম আছি এই হল আমাদের জীবনের ব্যর্থতা দুনিয়ার পরিস্থিতি দাদা যে কথা বলতেছিলাম যে আমাদের এই শেষের দশকে কোরআন পুরা রমজানেই কোরআন সই করতে হবে কোরআন তেলাদ করতে হবে এই কন্তে কথাটা এখান থেকে আসছে রমজানের ফজিলত লাইলাতুল কদরের কারণে লাইলাতুল কদরের ফজিলত কোরআনের কারণে আজকে আমরা কোরআন তো সরে যায় ব্রিটিশ মুখী হয়ে গেছে কোরআনের তালিমের গুরুত্ব নেই ব্রিটিশের তালিমের গুরুত্ব আছে ব্রিটিশের কথাটা এখান থেকে আসছে দুঃখজনক তো এই লাইলাতুল কদর পাইতে হলে সবচেয়ে সর্বোত্তম পন্থা হল শেষের দশকে এতেকাপ করা বিশ রমজান সূর্য ডুবার আগে জরুরি সামান নিয়ে আল্লাহর ঘরে হাজির হয়ে যেতে হবে আল্লাহ বিছানা ফেললাম তোমার দরজায় যখন মাকফেরাত না হবে এই বিছানা আর উঠবে না এখান থেকে তোমার গেটের মধ্যে বিছানা লাগাই দিলাম মাগফেরাতের দরখাস্ত নিয়ে আসছি মাগফেরাত হবে তা আমি তোমার দরজার থেকে উঠব এই হলো এতেকাবের অর্থ এতেকাবে একমাত্র পেশাব পায়খানার জন্য বের হওয়া যায় জানাজার জন্য বের হওয়া যাবে না অন্য কোনো কাজে বের হওয়া যাবে না তো আল্লাহ তাদেরকে তৌফিক দান করছেন ছেলে পেলে লায়েক হয়ে গেছে তারা আমরা নিয়ত করে ফেলি বিশেষ যারা রিটায়ার্ড জেন্দিগিতে আছেন তারা কি কৈফিয়াত দেবেন আল্লাহর কাছে তাতে অবশ্যই চলে আসা উচিত এটা ঘুমাইবেন এটা ঘুমাইলেও ইবাদত তেলাওয়াত করবেন জিকির আজকার করবেন খানা পৌঁছাই দেবে বাসার থেকে আর যাদের একান্ত দশ দিনের জন্য ফারে গাওয়া সম্ভব পরি না তারা শুধু রাত্রে এতে কাপ করেন দিনে অফিস করেন দোকান করেন ব্যবসা করেন রাত্রে এখানে আসেন নফল এতে কাপ হবে কিন্তু আপনি এতেও লাইলাতুল কদর নিশ্চিত পেয়ে যাবেন সুন্নত মহাকাদা আল্লাহ কেফায়া প্রত্যেক মহল্লায় লোকে কাপ করতে হবে কেউ না করলে পুরা মহাল্লার লোক সুন্নত তরক করার গুণাগার হয়ে যাবে পুরা মহাল্লার লোক তাই বলে টাকা টুকে দিয়ে বসাবেন না কাউকে অনেকে গোনার দরে করে কি চান্দা করে চান্দা করে একটা লোকের বসে ভাই তোমার এগোদের বস তোমার এক হাজার টাকা বেতন দিব আমরা এইভাবে ভাড়াটিয়া লোক বসাইলে আপনি এতেকাবের দায়িত্ব থেকে মুক্ত পাইতে পারবেন না হ্যাঁ কোন গরিব মানুষ স্বেচ্ছায় বসছে আপনি জানেন বিচারে রিক্সা চালায় খাওয়ায় তা আপনি তারে কিছু সাহায্য করলেন তার বাড়ির দিকে কিছু চাউল কিনে দিলেন এটা নিষেধ না সে কারোর সাথে শর্ত করে নাই সে আল্লাহর জন্য বসে গেছে কিন্তু মুসল্লিরা তার দিকে খেয়াল করে তারা কিছু হাতিয়া দিল কেউ চাউল দিল কেউ তরকারি কিনে দিল বা নগদ টাকাই দিল এতে কোনো অসুবিধা নেই তাহলে একই জিনিস আপনি একভাবে আসলে না যায় আর একভাবে আসলে বহুত বড় সব এটার নাম এলএম কোন ভাবে করলে সব হবে আর কোন ভাবে করলে উল্টা গোনা হবে এটা করতে হবে সর্বশেষ জাকাত জাকাতের কিছু মাসলাম আসাইল আমি গত জমাতেও বলে দিয়েছি আজকেও বলে দিচ্ছি দুই একটা মশলা একটা মশলা এই অনেকে ওই যে ব্যাংক থেকে বিভিন্ন প্রয়োজনে লোন নিয়ে রাখে যে লোনগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে শোধ করতে হবে কয়েক বছরে অনেকে করে কি ওই লোনটা তার হাতের টাকা থেকে বিয়োগ দেয় দিলে আর জাকাত আসে না বা আসলেও অল্প আসে হয়তো তার হাতের মধ্যে কথার কথা বিশ লাখ টাকা রুলিং হ্যাঁ, করতেছে ব্যবসায় খাটতেছে তার বিভিন্ন ব্যাংকে ধরেন লোন আছে হয়তো আঠারো লাখ টাকা আর কি করতেছে আমি আঠারো লাখ টাকা যখন লোন আছি তাহলে এখন সে দুই লাখ টাকা দেখা দিচ্ছে আরে ভাই জিজ্ঞাসা করেন কাউকে আপনি নিজে মুফতি না হয়ে জিজ্ঞাসা করেন আপনার উপরে দুই লাখ টাকার জাকাত আসবে না বিশ লাখ টাকার আসবে একা ফেসাল্লা করলে তো হাসরের ময়দানে বহু মাল আপনার থেকে যাবে যেগুলো জাকাত দেওয়া হয় নাই ওইগুলো আপনার দোজকের সামান হয়ে যাবে এখানে মশলা কি মশালা হলো এই যে লোনটা এক্ষুনি আদায় করতে হবে এটা আদায় করে দেন ঝামেলা কমাই দেন এরপর যে টাকা আপনার হাতে বাঁচবে এটা পুরোটা জাগাত দেন যেটা নাকি কয়েক বছরে কিস্তি দিবেন ওটা এখন বিয়োগ করবেন না যে পরিমাণ আদায় করছেন ঠিক আছে সার কথা জাকাতের মধ্যে যেটা এক্ষুনি আদায় করতে হবে ইমিডিয়েট এটা আদায় করতে হবে এইটুক শুধু জাকাতের হিসাব থেকে বাদ যাবে আর যারা সময় সাপেক্ষ আস্তে আস্তে কিস্তিতে দিবেন ওই লোন হিসাবে আসবে না ওই লোন আপনার হিসাবে আসবে না ওই লোন দেখায় আপনি জাকাতের বিশ লাখ টাকা থেকে আঠারো লাখ কমাই দিলেন এটা শরীয়ত সম্মত হয়নি আমরা জেহেনে রাখি অনেকেই এই ধোকার মধ্যে আছে এই গলতির মধ্যে আছে বিশেষ করে শিল্প ঋণ যেগুলো কলকারখানা করার জন্য নেওয়া হয় এ তো মোটেও বাদ দেওয়া যাবে না ওই ঋণ ঋণের জায়গায় থাকবে আপনার হাতে যে ব্যবসার মাল আছে নগদ টাকা আছে স্বর্ণ রূপা আছে বা যা আছে জাকাত দিতে হবে এক টাকা বিয়োগ করবেন না কারণ এখানে লোন আছে এর এগেনস্টে অ্যাসেট আছে লোন নিছেন নিয়ে মিল কারখানা বানাইছেন যদি আপনি ব্যর্থ হন এগুলো সব ওই ব্যাংক নিয়ে যাবে তো লোন আছে অ্যাসেট আছে এই অবস্থায় ওই লোন হিসাবে আসবে না লোন আছে লোন দিয়ে আপনি বাড়ি এই মিল কারখানা বানাইছেন জমা খরচ সব ঠিক আছে বলতেছে তো এই অবস্থায় এই অবস্থায় আপনি যে ব্যবসা করতেছেন আপনার যে ব্যবসার মাল আছে মিল কারখানা না যন্ত্রপাতি না যন্ত্রপাতির মধ্যে জাকাত আসে না মিল কারখানা যে মেশিনারি আছে এর এরপর দেখাত আসে না একটা বাড়ির থেকে ভাড়া পাইতেছেন ওই বাড়ির উপরে ভাড়া জাকাত আসবে না বাড়ির ইনকামের উপরে বাড়ির ইনকামের উপরে জাকাত আসবে কাজে শিল্প ঋণ বিয়োগ করবেন না ঋণ আছে অ্যাসেট আছে আপনি তার লাভ পাইতেছেন বা আপনার যে কাঁচামাল আছে ব্যবসার মাল আছে তার জাকাত আদায় করে দিবেন এখন প্রশ্ন হলো অনেকে বলে আমি সুদের উপরে লোন নিছি সুদের উপরে লোন নিচ্ছেন লোন নিয়ে লোনটা কোন কাজে লাগাইছেন যে ব্যক্তি হালাল রিজিকের ব্যাপারে নিরুপায় হয়ে গেছে শরিয়া তার জন্য অবকাশ দিছে এটা লোনের মশলা করতেছি আর যে নিরুপায় হয় নাই বড় মার্সেন্ট হওয়ার জন্য সুদের উপর লোন নিছে সে গোনাগার হবে সে তো সুদ দিচ্ছে গোনাগার হবে কিন্তু প্রশ্ন অন্য সুদের উপরে লোন নিছেন এটা আপনি মাপ পাবেন না গোনাগার হবেন এটা একটা সাইড কিন্তু লোন নিয়ে লোনটা কি কাজে লাগেছেন লোনের টাকা তো আপনি মালিক না করজের টাকার আপনি মালিক না এর উপরে জাকাত আসবে না কিন্তু এই টাকা দিয়ে আপনি যে ব্যবসা করলেন লাভ নিলেন ইনকাম করলেন ওটা আপনি মালিক ওটা আপনি মালিক ওটা জাকাত দিতে বলা হয়েছে বা ওটা দিয়ে মিল কারখানা করছেন তো মিল কারখানা মানে জাকাত আসবে না আবার লোনটাও বিয়োগ হবে না লোন লোনের জায়গায় আপনি যা লাভ পাইলেন বা কাঁচামাল কিনছেন যেগুলো মালিক আপনি এগুলো উপরে জাকাত দিয়ে দিবেন এল মাসলা আর একটা প্রশ্ন আসছে যে স্বর্ণ রূপার যে অলঙ্কার ব্যবহার করা হয় কিছু ভণ্ড লোক বলতেছে যেগুলো ব্যবহার করা হয় ব্যবসা করা হয় না এটার উপরে জাকাত নেই এটা ভুল ফতোয়া হাদিসে যে ঘটনা পাওয়া যায় হুজুর একজন মহিলাকে জিজ্ঞেস করলেন যে তুমি যে চুরি পড়ছ তা জাকাত দাও ওই মহিলা তো ব্যবসা করতো না তার পড়া ছিল পড়া দেখে হুজুর জিজ্ঞেস করছেন কাজে এই যে ফতোয়া দিল যেগুলো মহিলারা ব্যবহার করে এইগুলো উপরে জাকাত নেই টোটাল গলত ফতোয়া গলত ফতোয়া আর একটা গলত ফতোয়া প্রচার করা হইতেছে বা ভুল বোঝাবুঝি হইতে পারে আমরা যে বলি যে সাড়ে সাত তোলা শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত তোলা এই পরিমাণ হইলে জাকাত দিতে হবে তো এইখানে লোকেরা বুঝে কি সাড়ে সাত তোলার বেশি যেটুক হবে ওটুক দিতে হবে আর সাড়ে সাত তোলা পর্যন্ত মাপ আর এক গুমরাই এই কথা তো উদ্দেশ্য না উদ্দেশ্য স্রেফ সাড়ে সাত তোলা পর্যন্ত সাড়ে সাত তোলা কম যদি হয় সাড়ে সাত তোলা সামান্য কম ধরেন তখন আর কিছু নেই আপনার কাছে রূপা টাকা টুকি নেই তখন কোন জাকাতই আসবে না কিন্তু যেই সাড়ে সাত তোলা হয়ে গেল বা বেশি হয়ে গেল তখন টোটাল স্বর্ণের উপরে কি আসবে সম্পূর্ণ স্বর্ণের উপরে জাকাত আসবে ওই সাড়ে চার তোলা বাদ দিয়ে না অনেকে এই বিভ্রান্তের মধ্যে পড়ছে আমাকে ফোন করতে করতে অস্থির করে ফেলে হুজুর কি পুরাটা দিতে হবে সাড়ে সাত তোলার বেশিটা এই আর এক ভুল করতেছে ফরন যখন হয়ে গেল পুরাটা দিতে হবে সাড়ে সাত তোলা বাদ যাবে না আচ্ছা, আর একটা ভুল মশলা কানে আসতেছে এটা সম্ভবত এই যে প্রসার মাধ্যমগুলো এগুলো করতেছে এইগুলো তো সহি ফতোয়া দেয় না যে তো প্রচার মাধ্যম দেখেন এখানে কোনো হকানে আলেম যায় না ওই সাধারণত হ্যাঁ ইসলামের দুশ্মনদের খরিদ করা লোকজন যায় যারা লেবাসধারী দেখতে বিরাট কিছু কিন্তু ভিতরে ইমান আছে কিনা তা কত নেই এই টাইপের লোকেরা এই পয়সার লোভে এইসব জায়গায় যে এই গুনার আড্ডাখানায় যে প্রোগ্রাম করে মশলাও ঠিক মতো জানে না আজি আজীব মশলা দেয় কাজা নামাজ পড়া লাগবে না এই মশলা দিচ্ছে আর রমজানের মশলা দিচ্ছে যে মহিলারা যে অলঙ্কার ব্যবহার করে তা জীবনে একবার দেখা দিতে হবে আর লাগবে না কি হলো এটা তো আল্লাহ রাখছে গরিবদের সহযোগিতা করার জন্য জাকাতটা কেন রাখছে গরিবদের খেদমত করার জন্য তো গরিবদের জরুরত এক বছরের জন্য প্রত্যেক বছর দিবেন জাকাত দিলে আপনার মাল পাক পবিত্র হয়ে গেল আমি জাকাতের উদাহরণ দেই বাজারটা আপনি একটা মুরগি কিনলেন নানি মুড়িটা ফেলবেন না ওটা শুদ্ধ পাকাইবেন জাকাত মনে করেন আপনার মালের নাড়ি বুড়ি তো ফেলতেই হবে আপনার মাল পাক হয়ে গেল আপনার দিল পাক হয়ে গেল মাল পাক হয়ে গেল হারাম থেকে মাল বেঁচে গেল ধ্বংস থেকে আপনার দিল পাক হয়ে গেল বখল বখিলি লবলালসা থেকে মাল পাক দিল পাক দেখেন জাকাতের ফায়দা গরিবরা আপনার বন্ধু হয়ে গেল গণতন্ত্র তো গরিব আর ধনী দুশ্মন গরিব আর ধনী দুশ্মন এই দুশ্মন থেকে সর্বহারা পার্টি তৈরি হয়েছে গরিবদের জবাই ধনীদের জবাই করো আর সম্পদ ভাগ করো সমাজতন্ত্রে এই গণতন্ত্রে সমাজতন্ত্রের জন্ম দেয় গণতন্ত্রের সাইড এফেক্ট হল সমাজতন্ত্র ধনী গরিবের এত বিভেদ হয়ে যায় তখন তারা ধনীদেরকে জবাই করে করে সম্পদ ভাগ করতে চায় এদের নাম সর্বহারা পার্টি ওই সমাজতন্ত্রদের নাম দিছে সর্বহারা পার্টি তো গণতন্ত্র দুশ্মনের সৃষ্টি করে আর ইসলাম ধনী গরিবের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে গরিবরা ধনীদের বন্ধু হয়ে যাবে তারা মিলের ক্ষতি করবে না মিলের পাহারা দিবে জাকাত তাদেরকে দিবেন তাদেরকে দিনের কাজে সুযোগ দিবেন তাদেরকে তবলিগে পাঠাবেন মাসে তিন দিন সুযোগ মতো তো তারা আপনার পক্ষের লোক হয়ে যাবে দান দিবে আপনাকে বাঁচানোর জন্য আপনার মিল ফ্যাক্টরি বাঁচানোর জন্য এই শ্রমিকরা আন্দোলন করবে না দান দিবে ইসলাম অনুযায়ী করলে এই দ্বিতীয় ফায়দা তৃতীয় ফায়দা হলে এই যে আল্লাহ আমাদেরকে কোরআনে বলেছেন যে আমরা মালের কিছু অংশ জন্য জান্নাতে পাঠাই দেই ওখানে লাগবে আপনি যদি আমেরিকায় বসবাস করার নিয়ত করেন এখানে মালামাল পাঠাবেন না সেখানে পাঠাবেন তা আমরা কোথায় বসবাস করার নিয়ত করছি জান্নাতে এখানে না তো মুসাফির খানা তাকে যাবেও না তো নিয়ত আপনি করছেন তো মাল তো পাঠাই দেবে এখানে তো পাঠানোর সুরত কি এই যে জাকাত দিলেন ফেতরা দিলেন এই গরিবগুলো হলো আপনার কুলি আপনার মালগুলো জান্নাতে পৌঁছাই দিচ্ছে এরা একদিক দিয়ে ধুবি আপনার মালগুলো সাফ করে দিল আপনার দিল পরিষ্কার করে দিল আর একদিকে আপনার মালটা কি করলো যেখানে আপনি স্থায়ী বাড়ি বানাই দিচ্ছেন ওখানে আপনার মালটাকে পোষায় দিল তবে সে জাকাত নিলে আপনি তার সুক্রিয়া আদায় করবেন ভাই সুক্রিয়া আপনার আপনি মেহরবানি করে আমাকে ফরজ আদায় করার সুযোগ দান করলেন এখন তো উল্টা গরিব আপনার সুক্রিয়া আদায় করে তা আপনি আমার দিলেন আপনি তারা দেন নাই তো ওর অংশ ওরে দিতেন ওর অংশ আপনার মালের সাথে মিশে আল্লাহ পাঠাইছিল আগের থেকে ওর অংশ আপনার মালের সাথে মিশিয়ে পাঠাইছে পাঠাই কইছে ওরটা অর্ডার দিয়ে দাও তাহলে ওরটা অর্ডার দিচ্ছেন সুক্রিয়া ও আদায় করবে না ও ও আপনি আপনি সুক্রিয়া আদায় করবেন বাবা তুমি আমার জাকাতটা নিলা আমার উপরে বহুত দয়া করছ এক জামানা আসবে হাদিস আসছে কেউ জাকাত নেবে না কেউ জাকাত নেবে না হাদিস আসছে সবাই বলবে আমি আমাকে কালকে দিলে নিতাম দেখছি তো আমিও ধনী হয়ে গেছি আমার জাকাতটা কারে দেওয়া যায় আমি প্রেশার আছি তখন তাকে সুক্রিয়া গরিবের সুক্রিয়া আদায় করতে হবে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে হিসাব করে যা জাকাত আসে তার থেকে কিছু বেশি দিবেন কম যেন না হয় বেশি দেওয়া কি নিষেধ আমি বলছি পঞ্চাশ টাকা দিতে আজকে দেখলাম হ্যাঁ ফাউন্ডেশন করছে একশো টাকা দিতে যদি একশো টাকা যদি দেন তো কি গোনা হবে আমি যেটা করছি এটা সর্বনিম্ন বেশি দিলে দেন ওরা কি হিসাব করছে আমি জানি না ওরা চাউল হিসাব করছে চাউল হাদিসে নেই হাদিসে আছে খেজুর হাদিসে আছে পনির হাদিসে আছে জব তো খেজুর আর পনির যদি ধরেন তাহলে ষাট সাড়ে তিন সেরের দাম দিতে হবে তখন আসবে দেড় হাজার টাকা ওগুলো ধরলে আসবে দেড় হাজার টাকা গেহু ধরলে আসবে গম গম ধরলে আসবে পঞ্চাশ টাকা চাউল ওই সময় ব্যবহার হইতো না হাদিসে আসে নাই তবে ফতর কিতাব লিখছে চাউল যদি কেউ দেয় তো গমের হিসাবে মেলাবে সে চাউল দিয়ে যদি কেউ সৎকার ভেতর দেয় গমের সাথে মেলাবে আর তারা কোন দলিলে তাওলকে নিয়ে ওই ওইগুলোর সাথে মেলাইছে কিসমিস খুরমা তারপরে জব এটা আমার এলেমের বাইরে এটা কোন দলিল আমার কাছে নেই হ্যাঁ তারা দিতে পারবে বলে মনে হয় না তাই তাদের মূর্খতার ভিত্তিতে তারা এটা করছে যাক এরা মূর্খ হোক গরিব হয়তো কিছু বেশি পেয়ে যাবে লাভ তো হলো এদের মূর্খতার কারণে গরিব যদি একশো টাকা পায় ভালো দেড় হাজার টাকাও তো আছে কিসমিস দিয়ে দিলে তো দেড় হাজার টাকা হবে সর্বনিম্ন পঞ্চাশ টাকা আর উপরে আপনি দেড় হাজার টাকা আপনি দিতে পারেন এক একটা সৎকার পেটে তাহলে এগুলো আমরা ঠিকঠাক মতো না আদায় করি হ্যাঁ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সব বছর বলে থাকি আমাদের এখানে মাদ্রাসা আছে এবং মাসা আল্লাহ খুব ভালোভাবে চলতেছে পড়াশোনার মান খুব ভালো তো আমি আপনাদের কাছে প্রথম সুপারিশ এটা যেখানে লীলা বোর্ডিং এর যা প্রয়োজন এই মহল্লার ভাইদের দায়িত্ব নিজের আত্মীয় স্বজনের পাশাপাশি এখানে লীলা বোর্ডিং এর ছাত্রদের জরুরত পুরা করে দেওয়া এই মহল্লাবাসীর উপরে এটা গুরু দায়িত্ব দেখতে হবে তো এই মাদ্রাসার পাশাপাশি আমি যে মাদ্রাসা আছি জামিয়া রহমানিয়া মোহাম্মদপুর এটার জন্য আমি সব বছর সুপারিশ করি সেখানে তো বহু টাকা লাগে বহু টাকা প্রায় পঁচাত্তর লক্ষ টাকা লাগে তো ওই ব্যাপারেও এখান থেকে মাসাল্লাহ অনেক ভাই এখানে দেওয়ার পাশাপাশি হ্যাঁ ওখানে আপনার দিয়ে থাকেন আমি সেখানের সাইকুল হাদিস আমি সেখানের প্রধান মুফতি আমার একটা দায়িত্ব আপনাদেরকে জানানো আপনাদের কাছে দাবি পেশ করা আমি দাবি পেশ করে দিলাম আপনারা ওখানেও স্মরণ রাখবেন আরো যত ছয় মাদ্রাসা আছে সবটার দিকে খেয়াল রাখতে হবে এই মাদ্রাসাগুলো যতদিন আছে আমরা সহি ইসলাম পাব এইগুলো আল্লাহ না করুক যদি বন্ধ হয়ে যায় আর সহি ইসলামের কোন আশা নেই আল্লাহ এগুলোকে হেফাজত করেন আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন